একশত তেত্রিশ এবং একশত চৌত্রিশতম আয়াতের তফসির সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব বিদ্যুৎ নেই আপনাদের কষ্ট হচ্ছে তা আমি বুঝতেছি আমরা কষ্টের মাঝে সকলেই সামিল নাকি বলেন গ্রামের যে সমস্ত অঞ্চলে বিদ্যুৎ বিলকুল নাই ওই অঞ্চলে ওয়াজ মাহফিল হলে ওই ওয়াজ মাহফিলে আমরা যাই গরম যতই হয় মাহফিল আমরা শুনি যে কোনো অনুষ্ঠানে দাঁড়ালে সেখানে মানুষের উপস্থিতিতে শরীরের ভিতরে কিছুটা তাপ বেড়ে যায় তারপরে ওই সমস্ত অনুষ্ঠানে যেতে হয় যেতে হয় না আমরা এমন এক অনুষ্ঠানে আসছি যে অনুষ্ঠান হলো কোরআনের অনুষ্ঠান যে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই রহমত সুলহান আর পুরাটাই বরকত এবং পুরা অনুষ্ঠানের চতুর্দিকে আছে আল্লাহর অগণিত ফেরেস্তা ওই ফেরেস্তাদের বেষ্টনীর এই গুরুত্বপূর্ণ মাহফেলে আমরা উপস্থিত আল্লাহ আমাদের গুণাগুলি মাফ করে দেখ সবাই বলেন আমি গরমের মধ্যে বসে থাকতে কষ্ট হয় এই কষ্টের মধ্যে বসে থাকা ধৈর্যের পরিচয় দিতে হয় আর আল্লাহ তালা পবিত্র কালামের এরশাদ করেন আল্লাহ নামাজের সাথে আছেন এমন কোনো কথা হাদিস কোরআনে নাই আল্লাহ রোজাদারদের সঙ্গে এমনও কথা আসে নাই স্পষ্টভাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমী যারা ধৈর্য ধারণ করে আল্লাহর পবিত্র কালামের ঘোষণা হল ইন্নাল্লাহ মা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে আল্লাহ পবিত্র কালামে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেওয়ার জন্য নবীকে নির্দেশ দিয়েছেন অবশ্যই যারা ধৈর্যশীল বান্দা আপনি তাদেরকে সুসংবাদ দেন ধৈর্য ধারণ করা এটা আল্লাহর একটা বড় ধরনের গুণ নাকি বলেন আমরা আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি কমবেশি পৃথিবীর সকল মানুষই আল্লাহর নাফরমানি করে যারা বিধর্মী বিলকুল আল্লাহ তাদের আল্লাহকে তারা স্বীকারই করতে রাজি না আল্লাহ ধৈর্য ধারণ করে তাদেরকে দুনিয়াতে রিজিক দেন না দেন না দেন আল্লাহ তাদেরকে খাওয়াইতেছেন আল্লাহ তাদের সব সুখ শান্তির ব্যবস্থা করতেছেন এই দুনিয়াটার মূল্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি একটা মশার ডানা বরাবর হইত তাহলে আল্লাহ তালা এই দুনিয়ায় একজন কাফেরকে এক ডোক পানীয় পান করতে দিতেন না لو كان في الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى شربة منها كافرا আল্লাহ একটু পানি দিয়েও তাদেরকে সহযোগিতা করতেন আমার ভাইরা আল্লাহ তাবারাকালা পবিত্র কালামের সুরা বাকার একশত তেত্রিশতম আয়াতে বলতেছেন তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের কাছে মৃত্যু এসেছিল মৃত্যুর পূর্বাভাস পূর্বের কিছু আলামত তার কাছে চলে এসেছিল এসেছিল তখন কি তোমরা ইয়াকুবের সাথে কাছে ছিলে যখন ইয়াকুব তার ছেলেদেরকে বলেছিলেন আমার পরে তোমরা কার আবাদত করবে তখন ছেলেরা বলেছিল আমরা সকলে তোমার আল্লাহ এবং তোমার পূর্বপুরুষ ইব্রাহিম আর ইসহাক এর এক আল্লাহর আবাদত করব আর আমরা আল্লাহর জন্য আমরা সকলে নিবেদিত প্রাণ এবং মুসলমান আত্মসমর্পণকারী আল্লাহ পরের আয়তে বলতেছেন ওই জাতি যেই জাতিটি পূর্বে চলে গিয়েছে গত হয়েছে তারা যা অর্জন করেছে এইটা ভালো হয়ে থাকলে এটা তার উপকারে তাদের উপকারে আসবে আর মন্দ কিছু করে থাকলে সেইটাও তাদের ভাগ্যে যাবে তারা যা কামাই করেছে তা তারা গ্রহণ করবে আর তোমরা যা কামাই করো তাও তোমরা গ্রহণ করবে তাদের আমল সম্পর্কে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবেন না এই হল সরল তর্জনা পবিত্র কালামের শুধু অর্থ দ্বারা আমাদের পরিপূর্ণ বুঝ আসে না বলে মোহন রব্বুল আলমিন ব্যবস্থা করেছেন পবিত্র কালামের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে করছেন সুহানুল্লাহ এক জায়গায় কোনো একটা বিষয় যদি সংক্ষিপ্ত আকারে আল্লাহ উল্লেখ করে থাকেন তাইলে ওই বিষয়টা আল্লাহ পবিত্র কালামের অন্যত্র বিস্তারিত ভাবে উল্লেখ করেছেন পবিত্র কালামে যদি কোনো বিষয় সংক্ষিপ্ত আকারে উল্লেখ থাকে তো মহান রব্বুল আলমিন আমার নবী মোহাম্মদের মাধ্যমে তফসিরের মাধ্যমে আল্লাহ তাবার কাওয়াতালা পবিত্র কালামের বিস্তারিত ব্যাখ্যা শুনে দিয়ে আমাদের সকলকে সেই কোরআন বুঝার জন্য সহযোগিতা করেছেন মদিনার ইহুদিরা ওরা বলেছিল যে আমরা তুমি যে নবী মোহাম্মদ নবুতির দাবি করো তোমার দাবি অনুযায়ী তুমি যেরকম শ্রেষ্ঠ মানে সত্য নবী আমরা বলতেছি আমরা এরকম এক সত্য নবী ইয়াকুব তোমার বহু পূর্বে চলে গেছে আমরা ওই ইয়াকুব নবীর ইয়াকুব নবীর অনুসারী এগুলি হলো তাদের ভ্রান্ত আকিরা ওরা যে ইয়াকুব নবীর অনুসারী হবে তো ইয়াকুব নবীর উপরে কোনো কিতাব অবতীর্ণ হয়েছে প্রসিদ্ধ এমন ঘটনা আমরা জানি না ওরা যদি ইয়াকুব নবীর অনুসারী হয়ে থাকে তাহলে ইয়াকুব নবী চলে গেছেন আরো হাজার হাজার বছর পূর্বে ওরা হাজার হাজার বছর পূর্বের ইয়াকুব নবীর অনুসারী কিভাবে হয় যদি কোনো কিতাব ইয়াকুব নবী রেখে যেতেন তাহলে বুঝতাম যে ইয়াকুব নবীর ওই কিতাব মানতেছে বলে তারা ইয়াকুব নবীর অনুসরণ করে কিন্তু ওরা তো ইয়াকুব তো চলে গেছেন বহু আগে ওই ইয়াকুব নবীর অনুসারী হিসাবে দাবি করে কিভাবে ইয়াকুব নবী নবী তো এক সরল সঠিক ধর্মের অনুসারী ছিলেন ইয়াকুব নবীর ছেলে ছিলেন হজরত ইব্রাহিম না হ্যাঁ ইয়াকুব নবীর বাবা ছিলেন হজরত ইসাহ আলহ আলহিসাম আর ইসাহ নবীর বাবা ছিলেন হজরত ইব্রাহিম আলহ আলহিসাম তো ইয়াকুব নবী তো ইব্রাহিমের এই ধর্ম মুসলিম ইসলাম ধর্ম ইয়াকুব নবী তো সেই ইসলাম ধর্ম মানছে ইয়াকুব নবী তো ইহুদি ধর্ম মানে নেয় তাহলে ইহুদিরা যে ইয়াকুব নবীর অনুসারী বলে দাবি করে ইয়াকুব নবী কি ইহুদি ছিলেন না ইয়াকুব নবী মুসলমান ছিলেন আপনারা কোন আল্লাহ বলতেছেন আম কুনতুম শুহাদা إذ حضر يعقوب الموت ইয়াকুব নবীর কাছে মৃত্যুর পরওয়ানা যখন জারি হয়ে গেল ইয়াকুব নবী যখন অন্তিম শয্যায় শায়িত ইয়াকুব নবী মৃত্যুর পূর্বাভাস যখন তার সামনে উপস্থিত হয়ে গেল ইয়াকুব নবী তখন তার সন্তানদেরকে সকলকে ডাক দিলেন আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার শেষ মুহূর্তে উপনীত আমি দুনিয়াতে আর বেশি সময় জীবিত থাকব না আমার জীবদ্দশায় নবুয়তি লাভ লাভ করার পর থেকে আমি তোমাদেরকে যেই আদর্শে লালন পালন করেছি আমি তোমাদেরকে যেই আল্লাহর এবাদত করার জন্য বলেছি এতদিন উপদেশ দিয়েছি আসো আসো তুমি একটু পরীক্ষা নিয়ে নেই তোমরা আমার পর্বে কি পরে কি করবে কোন আল্লাহর এবাদত করবে কিভাবে তোমাদের জীবনকে পরিচালনা করবে এই পরীক্ষাটা আমার সামনে তোমরা এসে দিয়া যাও বাবা উনি যেরকম নবী নবীর উন্মত হিসাবে তার ছেলেরা তার উন্মত আবার ওনার সাথে তার তাদের আবার ব্লাড কানেকশন আছে উনি যেরকম নবী তিনি আবার বাবাও উনি নবী হিসাবে নন উনি বাবা হিসাবে সন্তানদেরকে ডাক দিয়েছেন উনি যে সন্তানদেরকে মৃত্যুর সময় ডাক দিলেন এই ডাক্তার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল সুহান ওনার ওই মৃত্যুকালীন ওই ডাক্তার ওই গুলি আল্লাহ তালা পবিত্র কালামে উল্লেখ করে দিলেন ইয়াকুব নবী কথা বলতেছেন তার সন্তানদেরকে লক্ষ্য করে আর ওই কথাগুলি পবিত্র কালামে আসার কারণে ওনার এক একটা শব্দ মুখ দিয়ে বের হইতেছে এক একটা শব্দের মধ্যে কয়েকটা করে বর্ণ আছে আর প্রত্যেকটা বর্ণের বিনিময়ে আমার আল্লাহ এই উম্মতকে দশটা করে নিকে দিয়ে দিতেছে আবার এই দুনিয়াতে সকল বাবাই চায় আমার সন্তান বড় হোক শিল্পপতি চায় আমার সন্তান বড় একজন শিল্পপতি হোক ডাক্তার চায় আমার সন্তান ডাক্তার হোক অথবা ইঞ্জিনিয়ার হোক যারা বড় ব্যবসায়ী তারা সন্তানকে হয়তো শিক্ষিত বানায় অথবা বড় একজন ব্যবসায়ী বানায় ইন্ডাস্ট্রির মালিক বানায়া দেওয়া দেওয়াটা জরুরি মনে করে সন্তানকে স্বাবলম্বী হিসেবে রাখার জন্য মৌতের পরে যাতে সন্তান সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এই জন্যে সন্তানের জন্য বাবার দিন কাঁদে প্রাণ কাঁদে বাবা সন্তানকে হাতে কলমে শিক্ষা দিয়ে হাতে কলমে শিক্ষা দিয়ে তার পরবর্তী জীবনে কিভাবে টাকা পয়সা কামাই করবে কিভাবে দুনিয়াটা সে পরিচালনা করবে এই শিক্ষা কিন্তু কিন্তু সকল বাবা তার সকল সন্তানকে দিয়া থাকেন আমার আল্লাহ বলেন অ দুনিয়ার বাবারা তোমরা যারা সন্তানের মালিক হয়েছ সন্তান আমি তোমাদেরকে দিয়েছি তোমরা যত চেষ্টা করতে আমি যদি হুকুম না করতাম তাহলে সন্তান তোমাদের কারো ভাগ্যেই থাকত না জীবন ঠিকই না কত মানুষ বাবা বিবাহ সাদী করার পরে আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর অতিবাহিত হয়ে যায় কত ডাক্তারের কাছে যায় কত কবিরাজের কাছে যায় কত পীরের কাছে যায় কত মাজারে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার ভাগ্যে সন্তান রাখে না তাইলে সন্তান এটা আল্লাহর নিয়ামত কি নিয়ামত না বলেন সন্তান কার নিয়ামত জোরে কন জোরে বলেন কার নিয়ামত সন্তান আল্লাহর নিয়ামত সন্তানকে বৈষয়িক জীবনটা সম্পর্কে তালিম দেওয়া এখন আমরা জরুরি মনে করি কিন্তু সন্তান রোদে দাঁড়ায় আছে আমি সন্তানকে ছায়া দেওয়ার ব্যবস্থা করি শয়তান সন্তান যদি হার ভাঙ্গা মেহনত করে বাড়িতে আসলে বাবা মা সন্তানকে সান্ত্বনা দেয় বাতাস করে ঠান্ডা পানি দেয় সন্তানের ভবিষ্যতের জন্য বাবা মা মাথার গাম পায়ে ফেলে একজন মানুষ দুনিয়াতে একা চলার জন্য এতগুলি সম্পদের প্রয়োজন নাই আছে দুনিয়াতে একা চলার জন্য তার এত বড় বাড়ির প্রয়োজন নাই সে জানে আমার বয়স হয়ে গেছে এই বাড়িতে আমি বেশি দিন আর জীবিত থাকতে পারবো না কিন্তু চেষ্টা করে আর চিন্তা করে আমি যদি চলে যাই তো আমার সন্তানরা এই বাড়ির আয় উন্নতি তারা ভোগ করতে পারবে সব বাবা এটা চিন্তা করে ইয়াকুব নবী অন্তিম সপ্তাহে যখন সাহিত্য দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন নবী হিসাবে তিনি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করবেন এই দুনিয়াতে আর কখনো তিনি কোনো দিন ফিরে আসবেন না উনি তার সন্তানদেরকে ডাক দিয়ে একটা পরীক্ষা নিতেছে সেই পরীক্ষাটা কিন্তু এই পরীক্ষা না যে বাবা আমি এতেকালের পরে তোমরা দুনিয়াতে কিভাবে কামাই করবা কিভাবে লেখাপড়া করবা ব্যাংক ব্যালেন্স কিভাবে করবা আমার কিন্তু অমুক ব্যক্তির কাছে দশ লাখ টাকা পাওনা আছে আমার মৃত্যুর পরে সেই দশ লাখ টাকা তোমরা উসুল করো এই ধরনের কোনো কথাবার্তা না যেটা আজকালকার বাবা মারা করে থাকে অন্তিম সজ্জায় শায়িত হয়ে গেলে ওসিরত লেখা শুরু করে আমার ওই জমিটা আমার অমুক মেয়ের ওই জমিটা আমার অমুক ছেলের ও আমার ছেলেরা তোমরা একত্র হও ও আমার মেয়েরা তোমরা সকলে একত্র হও আমার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলি আমি ভাগ বাটোয়ারা করে তোমাদের মাঝে দিয়ে যাই এমন কোন বাবা আছে যে বাবা মৃত্যু সজ্জায় শায়িত হলে সন্তানদেরকে ডেকে বলে বাবা আজান যখন হতো আমার ঘুম ভেঙে যেত সজরের আজান দিলে ঘুম ভেঙে গেলে আমি মসজিদের দিকে যাইতাম বাবা আমার এই আদর্শটা তোরা কে কে ধরে রাখবি বল মৃত্যু শব্দে সাহিত্য বাবার এইরকম করুণ উচিত ওসিয়ত যদি নামাজের ব্যাপারে থাকতো তাইলে ওই সন্তানগুলি নামাজ পড়তো কি পড়তো না আপনারা বলেন কারণ মৃত্যু শব্দের সাহিত্য বাবার অসিয়তগুলি সন্তানরা বেশি বেশি মনে রাখে সন্তান যতই অবাধ্য হোক না কেন মৃত্যু সজ্জায় সাহিত বাবা যদি কোনো উচিয়ত দিয়া দেয় ওই উচিয়তটা সন্তান রাখার চেষ্টা করি তাহলে আমরা যারা বাবার আছি আমাদের যখন মৃত্যু চলে আসবে যদি মৃত্যুর আগে যদি ওসিয়ত করার সুযোগ পাই তাইলে সন্তানদেরকে জমা করা নামাজের আর আল্লাহরে বাদতের ওসিয়ত করব করবো তো ইনশাল্লাহ তাহলে আজকে তফসির অনুষ্ঠান সার্থক হবে আল্লাহ বলেন আমকুম মউত ইয়াকুবের নিকটে যখন মৃত্যুর পূর্বাভাস চলে আসলো ইদ বানিহি ইয়াকুব তার সন্তানদেরকে বলতেছেন মা তাবুদুনা মিন বাদে আমার ইন্তেকালের পরে তোমরা কিসের আবাদত করবা সুবহানাল্লাহ সারা জীবন উনি যে মেহনত করছেন সারা জীবন মুজাহাদা করছেন সেইটার একটা পরীক্ষা নিয়ে যাইতেছেন এই পরীক্ষায় সন্তানরা পাশ করে কিনা ফেল করে ইয়াকুব নবী দেখতেছেন আমার নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে শিক্ষা গ্রহণ করেছেন আমার নবীর উপরে পবিত্র কালামের আয়াত নাজিল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে স্মরণ করে দিলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন وانذر عشيرتك الأقربين ও নবী তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা সবচেয়ে নিকটতম আত্মীয় তোমার সাথে যাদের ব্লাড কানেকশন আছে অনবী তাদের কাছে যাও গিয়ে তোমরা তুমি তাদেরকে আমার দিনের দাওয়াত দাও তুমি তাদেরকে সতর্ক করো অ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ফুফু সম্পর্কে সফিয়া রবি আল্লাহ তালাকে এই কালামের আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাহ আলহিমাসাল্লাম সফিয়াকে ডাক দিলেন তার নিকটের ব্লাড কানেকশন আছে এমন সব আত্মীয়গুলাকে ডাক দিলেন আত্মীয়গুলিকে সবাইকে জমা করে আমার নবী বলতেছেন আমি তোমাদের সাথে কখনো কোনো সময় মিথ্যা কথা বলেছি কিনা সকলে এক বাক্যে সমস্যরে বলতেছে তুমি কখনো কোনো দিন ভুলো একটা মিথ্যা কথা আমাদের সাথে বলো না আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের উপরে আক্রমণ করার জন্য শত্রুরা অপেক্ষা করতেছে ও নবী ও আমার আত্মীয়রা তোমরা আমার কথাটা বিশ্বাস করবে নি বলে হ্যাঁ তুমি এর থেকে কঠিন কোন সংবাদ দিল আমি আমরা বিশ্বাস করব আল্লাহ নবী বলতেছেন ইয়া আমার হুফি আজ আমি আপনাকে সতর্ক করতেছি এক আল্লাহর ইবাদত করে আপনি যদি আমাকে সহযোগিতা না করেন কালকে আমাদের ময়দানে আমি নবী হয়ে আপনি আমার ফুফু বাবার বোন আপনাকে আমি কোনো ধরনের সহযোগিতা করতে পারবো না لا أغني عنك من الله شيئا আমার সুফি সফিয়া বিনতে আব্দুল মুক্তালেব আব্দুল মুক্তালেবের পেটি সফিয়া শোনো কাল কেমতের ময়দানে যখন আল্লাহর আজাদ তোমাকে গ্রেপ্তার করবে আমি নবীর অনুসরণ যদি না করো তাইলে কাল কেমতের ময়দানে আমি তোমার জন্যে বিন্দু পরিমাণ সুপারিশ করতে পারবো না এমনকি নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তার মেয়ে নাম কি মেয়ের নাম কি নবীর মেয়ের নাম জোরে কর না কে নাম